ধরতে পারবেন যদি ডাক্তার জাকির কোনো কিছু ভুল বলে থাকেন অথবা শান্তির প্রসঙ্গে যথাযথ না বলে থাকেন অথবা ইসলাম যা বলে বর্ণনা করে আর এটা মানবতার বিরুদ্ধে যদি হয় নির্দ্বিধায় বলতে পারেন বলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আপনাকে আমরা তাকে প্রশংসা করব যে আমাদের সমালোচনা যথাযথ প্রসঙ্গে উন্মুক্তভাবে করে তাকে নয় যে বিরোধিতা করে মনে মনে শত্রুভাবে প্রকাশ করে না আমরা যা মনে করি আমরা চাই আপনি খোলাখুলি প্রশ্ন করুন সমালোচনা করুন ডাক্তার জাকিরকে অ্যাটাক করুন এটা আপনার সুযোগ মিস করবেন না এখন থেকে পরবর্তী এক ঘন্টা আপনার সুযোগ দ্বিধা ভেঙে প্রশ্ন করুন হ্যাঁ ভাই আমি মিস্টার চৌহান অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশ্ন করার আগে সবাইকে সালাম জানাতে চাই ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমতুল্লাহ আমার প্রশ্নটা হলো কোরআন ঈশ্বরের বাণী যা আপনি বিস্তারিত বলেছেন অনেক ক্ষেত্রেই তবে আমার সন্দেহ হয় যে কোরআন শুধু ঈশ্বরের বাণী না এটা সংমিশ্রণ ঈশ্বর এবং নবীর বাণী কিভাবে কারণ অনেক আয়াতেই আপনি বলেছেন আপনি উল্লেখ করেছেন যে আমি লিখি নাই এটা নবী বলেছেন আমি লিখি নাই এটা আমার কথা না যেখানেই তিনি বলেছেন এটা আমার কথা না এই কথাগুলোর ব্যাপারে কি বলবেন এগুলো কি তার কথা নয় দয়া করে বলুন ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন আর যুক্তির ব্যাপারে বললেন যা আমি বলেছি খ্রিস্টান এবং বাইবেল সম্পর্কে ভাই বললেন ভাবে প্রমাণ করেছে যে ঈশ্বরের বাণী তবে ঈশ্বরের বাণীর পাশাপাশি নবীজির কথাও আছে কারণ কোরআনে বলা হয়েছে যে আমি এটা লিখি নাই ভাই কোরআনের কোথাও বলছে না যে আমি এটা লিখি নাই খুঁজে দেখেন আয়াতটা আমি মেনে নেব যে কোরআন ঈশ্বরের বাণী নয় কোরআন কি বলছে তারা বলে নবী এটা রচনা করেছে আর আমি উদ্ধৃতি দিয়েছি হয়তো ভুল শুনেছেন আমি যা বলেছি সুরা সাজদা অধ্যায় বত্রিশ আয়াত এক থেকে তিন তারা বলে নবী এটা রচনা করেছে তাদেরকে বলো না এটা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এটা সর্বশক্তিমান আল্লাহর কথা যদি নবী লিখতেন আপনার কথা আমি মানতাম এটা বাইবেলে উল্লেখ করা আছে বাইবেলে বলা হয়েছে যে মুসা আলাহিসাল্লাম বলেছেন যে আমি মরে গিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি এটা মুসাও লিখেন না ঈশ্বরও লিখেন নাই যদি মুসা লিখতেন কিভাবে বলেন আমি মরে গিয়েছিলাম আর বাইবেলে এটাই উল্লেখ আছে যীশু খ্রিস্ট ভাই সাল্লাম বলেছেন তাই আমরা যা বলতে পারি কোরআনের ব্যাপারে কখনোই আপনি নবীর সরাসরি বক্তব্য পাবেন না কোরআনে যদি থাকে তা আল্লাহ তালা উদ্ধৃত করেছেন ইনভার্টেড কমার মধ্যে আল্লাহ তালা বলতে পারেন যে নবী উত্তর দিল তবে কোরআন কখনোই বলেনি আমি লিখি নাই সত্যি বলতে কোরআন বলছে এটা আল্লাহ তালার পক্ষ হতে অনেক আয়াতই বলেছে যদি আবার শুনতে চান আমি আবারও বলতে পারি আনাম অধ্যায় ছয় আয়াত উনিশ সুরাহানাম অধ্যায় ছয় আয়াত তিরানব্বই সুরা ইসুফ অধ্যায় বারো আয়াত এক আর দুই সুরা তাহা অধ্যায় বিশ আয়াত একশো তেরো সুরা সাজদা অধ্যায় বত্রিশ আয়াত এক থেকে তিন সুরা ইয়াসিন অধ্যায় ছত্রিশ আয়াত এক থেকে তিন সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত এক সুরা গাফির অধ্যায় চল্লিশ আয়াত দুই সুরাত জাসিয়া অধ্যায় পঁয়তাল্লিশ আয়াত দুই অনেক জায়গায় করণ বলছে এটা ওহি সর্বশক্তিমান আল্লাহর কাছ থেকে সরাসরি বক্তব্য আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন হাই আমার নাম সারা আমি পড়াশোনা শেষ করছি আমেরিকা থেকে স্নাতক করেছি আর এখানে বাস করছি আর আপনি বললেন যে যিশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি বাইবেল মতে রেভুলেশন অধ্যায় একে বলেছেন পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময়ের দরকার কিন্তু যিশু বলেছেন আর তিনি বলেছেন ভয় করো না আমি প্রথম আর শেষ আমি জীবন্ত একজন আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য আমি জীবন মৃত্যু চাবি নিয়ে এসেছি তিনি আরও বললেন আমি আলফা এবং ওমেগা যে আছে যে ছিল যার আছে সর্বশক্তি এগুলো ঈশ্বরের নাম ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয় আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র বোন প্রশ্ন করলেন উদ্ধৃতি দিলেন রেভেলেশন অধ্যায় এক অনুচ্ছেদটা বলেননি প্রথম বিশটি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ এগারো রেভলিউশন অধ্যায় এক অনুচ্ছেদ এগারো যেখানে যীশুখ্রিস্ট ভাইসালাম বলেছেন আমি আলফা এবং ওমেগা তাই আপনি বললেন যীশুখ্রিস্ট ভাইসাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা আমি প্রথম এবং আমি শেষ আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন দেখেন আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যিশু ভাইসাল্লাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো বলেননি এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং ওমেগা এজন্য তিনি সর্বশক্তিমান ঈশ্বর আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে আপনি কি বলতে চান যিশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম না তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন অনেক নবী তার আগে এসেছেন সুতরাং অবশ্যই তিনি প্রথম না আবার শেষও না বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবেন এটা আছে গসপেল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে নিজে কিছু বলবে না সে যা শুনবে তোমাদের বলবে সে আমাকে সম্মানিত করবে তোমাদের আসার পথ দেখাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং ওমেগা দিয়ে এটা প্রথমে এবং শেষ বোঝায়নি আক্ষরিকভাবে কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ মুসাল্লাহ ইসলামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো যীশু খ্রিস্টের সময়ে যীশু খ্রিস্ট ইসলামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা সেটা মানা বাধ্যতামূলক ছিল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা এটা প্রথম এবং শেষ এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই যদি লিটারেলি বলেন তিনি প্রথম এবং শেষ আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না অনেক মানুষের যীশু খ্রিস্ট ইসলামের আগে এসেছিল তার জন্ম হয়েছিল মায়ের পেটে আর অনেক মানুষই তার পরে এসেছিল এজন্য বোন আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা আশা করি উত্তরটা পেয়েছেন Marriage or divorce?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 যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় اقرأ أخيا ورتل القرآن হ্যাঁ পরবর্তী প্রশ্ন হবে মহিলাদের মধ্য থেকে আমি ডাক্তার পূজা অরোরা সায়ন হাসপাতাল থেকে এসেছি আমি একজন সাইকোথেরাপিস্ট স্যার আমি আপনার সাথে একমত একটা ছোট প্রশ্ন শুধু যখন নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম নবুয়ত পেয়েছিলেন আর তিনি যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক নবুয়ত পাবার আগে সেই সময়ে কোরআন যেটা ঈশ্বরের বাণী এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল কারণ ঈশ্বর পক্ষপাতিত্ব নিশ্চয় করবেন না তাহলে পৃথিবীর অবশিষ্ট মানুষ তখন কি করছিল যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম অল্প কিছু মানুষকে আলোকিত করেছিলেন আর এটা এমন দীর্ঘ সময় নিয়েছে সমাজের অন্যান্য অংশগুলোকে আলোকিত করার জন্য এই ঈশ্বরের বাণী দ্বারা আর কত বছর নেবে অমুসলিমদের জন্য মুসলিমদের মতো হিন্দুরাও হবে আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত এর একটা ধারণা হতে হবে যে হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে ছবিতে অথবা রাম ভগবান যাই হোক না কেন এটা একটা বিশ্বাস আর তাদেরকে এটার মাধ্যমে বোঝাতে হবে যে ঈশ্বর এক হিন্দু ধর্ম বিশ্বাস করে এক সর্বশক্তিতে যেটা একটা শক্তি একটা স্বর্গীয় শক্তি তবে দুঃখজনকভাবে এটা বিভিন্ন আকার দেওয়া হয়েছে সুতরাং যদি এই কল্যাণের জন্য কোরআন যদি একজন হিন্দুকে সাহায্য করে এক ঈশ্বর সম্পর্কে জানতে এটা খুবই ভালো বোন খুব সুন্দর প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কোরআন এমন এক বই হয় যদি এটা ঈশ্বরের বাণী হয় তাহলে কেন এটা শুধুমাত্র একটা ছোট্ট দলের জন্য এসেছিল যেখানে ছিল শুধু আরবরা আর মুসলিম সারা পৃথিবীর জন্য কেন আসেনি কত সময় লাগবে বোন কোরআন কখনোই শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি কোরআন সমগ্র মানব জাতির জন্য এটা বলা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত এক সুরা ইব্রাহিম অধ্যায় চোদ্দ আয়াত বাহান্ন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পঁচাশি এবং সুরা জুমার অধ্যায় উনচল্লিশ আয়াত একচল্লিশে কোরআন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত সময় সংক্ষিপ্ত তাই রেফারেন্সটা দিচ্ছি উদ্ধৃতি বলছি না তাই কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন সমগ্র মানব জাতির জন্য আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু মুসলিম বা আরবদের জন্য নয় কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত একশো সাত আমি তো তোমাকে প্রেরণ করেছি রহমত স্বরূপ সমগ্র মানব জাতির জন্য সারা পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ একই কথা বলা হয়েছে সুরা সাবা অধ্যায় চৌত্রিশ আয়াত আটাশ যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে পাঠানো হয়েছে সারা পৃথিবীর নবী হিসেবে সুসংবাদদাতা আর পাপ থেকে সতর্ককারী হিসেবে তবে অধিকাংশ মানুষই তা জানে না কোরআনের এই আয়াত বলছে অধিকাংশ মানুষই তা জানে না এই কারণেই বোন আমরা এমন সম্মেলন করে থাকি এটা সব মুসলিমের দায়িত্ব সর্বশক্তিমান আল্লাহর বাণী সবার কাছে তুলে ধরা তাহলে আরেকটা প্রশ্ন স্যার করব সময় লাগবে তবে ভালো হয় আর দেরি না করলে দেরি না করলে আর যারা মুসলিম হিসেবে দাবি করে অনেকেই ভালো মুসলিম না হয়তো শুধু নামেই আবদুল্লাহ জাকির মোহাম্মদ সুলতান ভালো মুসলিম তারা নাও হতে পারে একইভাবে আপনি ঠিকই বলেছেন হিন্দু ধর্মে গ্রন্থ মানছে না তারপরও যে ধর্মে সবচেয়ে বেশি মানা হয় শুধু মুখে নয় কাজে কর্মে সেটা হচ্ছে ইসলাম এক নম্বরে খ্রিস্টানরা সংখ্যা অনেক বেশি প্রায় দুইশো কোটি মুসলিমরা একশো কোটি তবে পৃথিবীতে ধর্ম মানার ক্ষেত্রে এক নম্বর হল ইসলাম পার্সেন্টেজ হিসেবে সবচেয়ে বেশি তাই এই আলোচনা প্রধানত ওই সমস্ত মুসলিমদের উদ্দেশ্যে যারা যথাযথভাবে ধর্ম পালন করছে না যাতে ইসলামের কাছে থাকে আর ওই সব মুসলিমদের কাছে শান্তির বাণী পৌঁছাতে চাই ভালোবাসার বাণী আর পৃথিবীতে প্রমাণ করতে চায় যে ঈশ্বর কেবল একজনই পূর্ণ শান্তি তখনই আসতে পারে যদি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন এটা একমাত্র রাস্তা পৃথিবী এবং আখিরাতে পূর্ণ শান্তি পাওয়ার আর এ কারণে এই বোন এমন সম্মেলন করছি আমাদের একটা স্যাটেলাইট চ্যানেল আছে পিস টিভি প্রতিদিন ষাট মিলিয়নেরও বেশি মানুষ এটা দেখছে তাই অন্তত বিচারের দিনে আল্লাহ কাছে বলতে পারবো হে আল্লাহ আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা অন্তত প্রতিদিন ষাট লক্ষ মানুষের কাছে তোমার দাওয়াত দিয়েছি আর আজকে এই দাওয়াত আপনার কাছে পৌঁছে গেল বোন তাই পরবর্তীতে বিচারের দিনে বলতে পারবো আল্লাহ সুবাহকে আমি দাওয়াত দিয়েছি এই বোনকে গ্রহণ করা না করাটা আপনার বিষয় আরেকটা বিষয় স্যার বলতে পারবো একটু যোগ করতে চাই পারবো অনেক ধন্যবাদ স্যার আর একটা বিষয় যদি ঈশ্বর নিরপেক্ষ থাকবেন বিচারের দিনে তাই না তাহলে আপনি পক্ষপাতিত্ব করলেন যে অমুসলিমদের অগ্রাধিকার দেওয়া প্রশ্ন করার ক্ষেত্রে ঈশ্বর ন্যায় নিরপেক্ষ তাই যদি হিন্দুরা মূর্তি এবং ছবিতে বিশ্বাস করা বন্ধ করে আর তারা সর্বশক্তিমানে বিশ্বাস করে যার কোনো আকৃতি নেই কোনো আকার নেই বিচারের দিনে তারা কি মুসলিম হিসেবে গণ্য হবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে না এটা এমন না একই ধারণা যা হিন্দু ধর্মে আছে যা ভুল বিশ্বাস আর আকৃতি দিয়ে পালন করা হয় তবে একজন হিন্দু যদি হিন্দু ধর্ম পালন করে সেটা ভুল না পালন করবে কারণ তার উদ্দেশ্য ঈশ্বর তিনি মহান তবে আকার দেওয়া যাবে না প্রশ্ন যদি এই বার্তা হিন্দুদের কাছে পৌঁছে তারা গ্রহণ করবে খুবই ভালো ভালো প্রশ্ন ধন্যবাদ স্যার নিরপেক্ষ হওয়ার ব্যাপারে দুটো মত থাকতে পারে আপনার দিক থেকে কারণ নিরপেক্ষ না বলে অন্তত প্রশ্ন করতে পারছেন এই পক্ষপাতিত্ব না করলে আমি আল্লাহর কাছে বলতে পারতাম না আমি আপনাকে সরাসরি দাওয়াত দিয়েছি একক ভাবে আপনি দেখছেন তাই না না তিনি তো বিশ্বাস করেন না বোন কেন পক্ষপাতিত্ব করছি এই পক্ষপাতিত্ব নিরপেক্ষতার জন্য কারণ অন্যরা দাওয়াত পেয়েছে একশো না হলো নব্বই ভাগ আপনারা সবাই কম পাবেন তাই আমাদের এই পক্ষপাতিত্ব নিরপেক্ষ হওয়ার জন্য ঠিক স্যার তবে আমাদের যা দরকার প্রশ্নে আসি জি স্যার এটা খুবই ভালো প্রশ্ন যে যদি হিন্দুরা বিশ্বাস করে এক ঈশ্বরে মূর্তিতে বিশ্বাস না করে প্রতিমূর্তিতে বিশ্বাস না করে ভাস্কর্যে বিশ্বাস না করে তাহলে শেষ বিচারের দিনে তারা কি মুসলিম হবে ঠিক আপনি ইসলামের অংশ অনুসরণ করছেন ঠিক যদি আপনি হিন্দু গ্রন্থ পড়েন হিন্দু গ্রন্থ বলছে আরেকজন নবী আসবেন আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের অনেক ভবিষ্যৎবাণী আছে অনেক জায়গায় তার কথা আছে ভবিষ্য পুরাণায় পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট তার কথা বলা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ তার কথা বলা হয়েছে অথর্ব বেদে অধ্যায় একুশ অনুচ্ছেদ ছয় অথর্ব বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ সাত অনেক জায়গায় তার কথা বলা হয়েছে তার কথা নাম সহ বলা হয়েছে একশোরও বেশি বার মোহাম্মদ হিসেবে হিন্দু গ্রন্থে সময় কম তাই সবগুলো রেফারেন্স বলছি না কলকি পুরাণে কলকি অবতারের কথা উল্লেখ আছে অধ্যায় দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত নয় এগারো এবং পনেরোতে বলা হয়েছে আরেকজন অবতার আসবে কলকি অবতার যার বাবার নাম হবে ঈশ্বরে ভৃত্য বিষ্ণু ইয়াস আরবি করলে হয় আবদুল্লাহ যেটা মোহাম্মদ সাল্লাহামের বাবার নাম এই কলকি অবতারের মায়ের নাম হবে সুমতি যার অর্থ শান্তি নিরবতা যার আরবি হচ্ছে আমেনা যেটা নবী মোহাম্মদ সাল্লাহামের মায়ের নাম তার জন্ম হবে মাধব মাসের বারো তারিখ বারোই রবিউল আউয়াল এই দিনে নবীজির জন্ম হয়েছিল তার চারজন সাথী থাকবে আমরা জানি প্রথম চার খলিফার কথা তিনি জন্মগ্রহণ করবেন শান্তির জায়গায় মক্কায় তার জন্ম হবে মক্কার প্রধান গোত্র কোরাইশ বংশ আরো বলছে তিনি উত্তর দিকে যাবেন একটা গুহা থেকে ফিরে আসবেন আর নবীজি মোহাম্মদ সাল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়ে আবার এসেছিলেন আরো অনেক আছে কলকি অবতার সম্পর্কে আপনি একটা অংশে বিশ্বাস করছেন ধন্যবাদ স্যার ধন্যবাদ আর যদি এটা করেন নাম যাই আছে থাক সেটাই থাকুক হোক প্রীতি যে নামে থাকুক আপনার নাম কি বল পূজা পূজা এই নামে থাকুক বদলাতে হবে না মুসলিম হলে হলো নাম পরিবর্তনের কোন দরকার নেই আপনার কিন্তু স্যার ধারণাটা এক ঈশ্বরের ধারণা কোন মূর্তি নেই কোন প্রতিমূর্তি নেই তার শেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ ইনশাল্লাহ বিচারের দিনে আপনি জান্নাতে যাবেন এই পূজা নাম নিয়েই তাই স্যার রাস্তা ভিন্ন ভিন্ন মূল বিষয় হলো উদ্দেশ্য এক হতে হবে আমি এটাই বিশ্বাস না বোন গন্তব্যের জন্য পথগুলো ভিন্ন যদি সবগুলো পথের গন্তব্য একই জি হয়ে থাকে তাহলে আলাদা কথা লক্ষ্য তো একই হবে এটাই আমি বলতে চাচ্ছিলাম বোন সব রাস্তা দিয়ে রোমে যাওয়া যাবে না ঠিক আপনি মনে করতে পারেন কিন্তু ভুলভাবে মনে করলে আমি সঠিক করে দেব আমি বিশ্বাস করি না না স্যার না বোন যদি বলেন আপনি হিন্দু সংজ্ঞাগত ভাবে যে ভারতে বাস করে সেই আসলে হিন্দু না স্যার এটা এমন না বোন হিন্দু হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা আপনি জানেন না আমি জানি আমি একজন হিন্দু ভৌগোলিক ভাবে আমি হিন্দু ভৌগোলিক ভাবে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা অনেকে এখানে আছে তারা আমাকে হিন্দি বলে যখন সেখানে যায় হিন্দি হাই হিন্দি তারা বলে আমি হিন্দু হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করে আরবরা যখন ভারতে এসেছিল পার্সিরা ব্যবহার করেছিল এটা ভারতের লোকদের বোঝাতে যখন ভারতে এসেছিল তাই ভৌগোলিকভাবে আমি হিন্দু যদি ধর্মীয়ভাবে বলেন হিন্দু হচ্ছে মিসনোমার স্বামী বিবেকানন্দ বলেন সঠিক কথাটি হচ্ছে বেদান্তি আপনার বেদ মানা উচিত তাই যদি সঠিক বিষয়টা অনুসরণ করেন বেদের এক ঈশ্বরে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তাহলে আপনি একজন মুসলিম কিন্তু স্যার ধর্ম শক্তিশালী হতে পারে না হ্যাঁ? আসল শক্তি হলো আল্লাহ ঠিক আমি চূড়ান্ত শক্তি আল্লাহ ঈশ্বরের ধর্ম ঈশ্বরের ধর্ম হচ্ছে চূড়ান্ত স্যার ঈশ্বরের ধর্ম ধর্ম। ইসলাম না ঈশ্বরের ধর্ম ইসলাম না এটা না ইসলাম যদি আরবি শব্দ ইসলাম আপনাকে মর্মাহত করে সেটাকে আপনি দূরে রাখেন না না এটা আমাকে আঘাত করছে না আমি আপনাকে বলছি না যদি মর্মাহত না করে না স্যার এটা একটা ভালো শব্দ কিভাবে এটা অন্যকে আঘাত করে অন্তত একজন শিক্ষিত মেয়েকে না মাশাআল্লাহ আপনি একজন শিক্ষিত মেয়ে <laughs> হ্যাঁ ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার বোন ইসলাম হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা ইসলাম নিয়ে যদি সমস্যা হয় দরকার নেই তবে আপনার ইচ্ছাকে সমর্পণ করুন আল্লাহ করনে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত উনিশ إن الدين عند الله الإسلام একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা হ্যাঁ ভাই মিস্টার নায়েক আমি doctor Surekant Pawar saint George hospital থেকে এসেছি ধন্যবাদ এমন সুন্দর এবং আলোকিত বক্তব্যের জন্য কোরআন ঈশ্বরের বাণী এই বিষয়ের উপর আপনি বলেছেন যে কোরআন আল্লাহর বাণী আমার প্রশ্ন হলো আপনার কাছে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন ঈশ্বরের উৎসটা কি ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি কোরআন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের স্রষ্টা কে খুব ভালো প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে না মেয়ে আপনার বন্ধু জন হাসপাতালে একটা সন্তান জন্ম দিয়েছে সন্তানটা ছেলে না কি মেয়ে বলতে পারবেন অনুমান করে বলে না ছেলে না মেয়ে বলতে পারছি না সরি অনুমান করতে পারছি না চেষ্টা করেন ফিফটি পার্সেন্ট হলেও বলেন হ্যাঁ পঞ্চাশ ভাগ অর্ধেক সম্ভাবনা ঠিক আছে ছেলে ছেলে ভাই পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন এটা ছেলে না মেয়ে নামটা মেয়ে নাম হতে হবে আমি আপনাকে বলছি আপনার বন্ধু জন আমি জানি না কোনো মহিলার নাম জন হয় কিনা না আমরা বলবো না আচ্ছা আচ্ছা ধরেন আপনার বন্ধু ছেলে বন্ধু সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিল সন্তানটা ছেলে না মেয়ে পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন বুঝতে পেরেছেন পুরুষ সন্তান জন্ম দিতে পারে না তাহলে ছেলে না মেয়ে প্রশ্নটা আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে আমার প্রশ্নের মতো যে পুরুষটা সন্তান জন্ম